বারো বছর ধরে টিসিবির পণ্য বিক্রি করছেন সালাম মিয়া পেঁয়াজের জন্য মানুষের এমন হাহাকার এবারই প্রথম দেখলেন আমরা সারা মাসে কাজ করি বারো হাজার টাকা এখন যদি দুশো টাকা কেজি পেঁয়াজ কিনি তাহলে কি আমাদের সংসার চলবে আমাদের আয় বাড়তিছে না কিন্তু ব্যয় বেশি হয়ে যাচ্ছে আমরা গরিব মানুষ এত দাম হইলে আমরা কেমনে খাই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ পেঁয়াজ রসুন আদা যা আছে পুরো তরকারি রসুন দাম বাড়তেছে এগুলো সরকারের কিছু করতেছে না চার মাসে চব্বিশ বার পেঁয়াজের মূল্য ওঠানামা করেছে মূল্য বাড়ানোর পরে অতিরিক্ত যে মূল্যটি ধরা হয়েছে সেটি আমরা ক্যালকুলেট করেছি সেটি হিসাব করে আমরা দেখছি গত চার মাসে টোটাল ভোক্তার থেকে তিন হাজার একশো উনআশি কোটি ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুটপাট করা হয়েছে শোনা যায় আসন্ন দুর্ভিক্ষের পদধ্বনি বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুত মুখ থুবড়ে পড়তে যাচ্ছে ব্যাংকিং সেক্টরে এতদিন ধরে চলে আসা ভয়াবহ দুর্নীতির বিস্ফল এখন ধীরে ধীরে সামনে আসছে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়েছে সরকার তার গতি টিকিয়ে রাখতে আমাদের দেদারসে টাকা বিলাচ্ছে সরকারি বাহিনীর বেতন দ্বিগুণ করা হয়েছে মোট বাজেটের শতকরা আঠাশ ভাগে যাচ্ছে এদের পেছনে উন্নয়নের নামে সরকার ব্যাংকগুলো খালি করে দিচ্ছে ফলে বিগত বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে ক্রমশ দ্রব্যমূল্যের দাম চলে যাচ্ছে নাগালের বাইরে দ্রব্যমূল্যের পাশাপাশি দফায় দফায় বাড়ানো হয়েছে তেল ও গ্যাসের দাম মানুষ বাধ্য হয়ে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে বাজার চলে গেছে আওয়ামী লীগ ও হিন্দু সিন্ডিকেটের হাতে জিনিসপত্রের দাম বাড়িয়ে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা এখন সময়ের ব্যাপার মাত্র দেশের আঠারো কোটি মানুষের মাঝে কয় পার্সেন্ট মানুষের সামর্থ্য আছে এই ব্যয়বহুল অর্থনীতির ঘানি টানার ভেবে দেখেছেন কি কৃত্রিমভাবে সৃষ্টি করা এই দুর্ভিক্ষে কারা লাভবান হচ্ছে বিগত দশ বছরের টানা লুটপাটে সমস্ত টেন্ডার সরকারি বেসরকারি চাকুরি ব্যবসায়িক সিন্ডিকেট এখন আওয়ামী নেতাকর্মীদের দখলে পেঁয়াজ চাল লবণ তেল একের পর এক মার্কেট কার সাজিতে সাধারণ মানুষের পকেটের টাকা চলে যাচ্ছে দলীয় লোকদের পকেটে সামনের দিনগুলোতে অর্থ আত্মসাতের এই স্রোতে অচিরেই একে একে যুক্ত হবে অন্যান্য নিত্য ব্যবহার্য খাদ্য সামগ্রী আর এই দুর্যোগকে দুর্ভিক্ষের রূপ দিতে পরিকল্পিতভাবে ভারতীয় মালাউনরা ভরা মৌসুমে ছেড়ে দেবে তিস্তা ফারাক্কার পানি আর বাকি শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে বাঙালি মুসলমানদের জীবন অতিষ্ঠ করে তুলবে এই চক্র থেকে উম্মাহকে রক্ষার একমাত্র উপায় হলো যে আওয়ামী ভারতীয় সিন্ডিকেট এ ভূখণ্ডের মুসলিমদেরকে চতুর্দিক থেকে শুষে খাচ্ছে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে তাদের শক্তির মূলে আঘাত করা এই বিষ বৃক্ষের গোড়ায় পানি দেওয়া হয় দিল্লি থেকে যতদিন এই আওয়ামী মালাউন জোট নির্বিঘ্ন থাকবে অমানিসার কালো রাত্রি ততই দীর্ঘ হবে শোষিত নিপীড়িত হবে এ ভূখণ্ডের মুসলমান কাশ্মীর আসাম গুজরাট বাংলা এভাবে বিরান হবে একের পর এক মুসলিম জনপদ তাই প্রস্তুতি নিন কঠিন সেই দিনগুলোর জন্য